বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে হামি হামিম হামিম ওয়ালকিতাবিল মুবিন শপথ সুস্পষ্ট কিতাবে إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون আমি ইহা অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় কুরআন যাহাতে তোমরা বুঝিতে পারো وإنه في أم الكتاب لدينا لعلي حكيم ইহা তো রহিয়াছে আমার নিকট উম্মুল কিতাবে ইহা মহান জ্ঞান গর্ভ أفنضرب عنكم الذكر صفحا أن كنتم قوما مسرفين আমি কি তোমাদের হইতে এই উপদেশ বাণী সম্পূর্ণরূপে প্রত্যাহার করিয়া লইব এই কারণে যে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় وكم أرسلنا من نبي في الأولين পূর্ববর্তীদের নিকট আমি বহু নবী প্রেরণ করিয়াছিলাম وما يأتيهم من نبي إلا كانوا به يستهزئون এবং যখনই উহাদের নিকট কোন নবী আসিয়াছে উহারা তাহাকে ঠাট্টা বিদ্রুপ করিয়াছে যাহারা ইহাদের অপেক্ষা শক্তিতে প্রবল ছিল তাহাদেরকে আমি ধ্বংস করিয়াছিলাম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 এবং যিনি তোমাদের জন্য সৃষ্টি করেন এমন নৌযান ও আন আম তথা চতুষ্পদ জন্তু যাহাতে তোমরা আরোহণ করো لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين যাতে তোমরা উহাদের পৃষ্ঠে স্থির হইয়া বসিতে পারো অতঃপর তোমাদের প্রতিপালকের অনুগ্রহ স্মরণ করো যখন তোমরা উহার উপর স্থির হইয়া বসো এবং বল পবিত্র ও মহান তিনি যিনি ইহাদেরকে আমাদের বশীভূত করিয়া দিয়াছেন যদিও আমরা সমর্থ ছিলাম না ইহাদেরকে বশীভূত করিতে ইলা আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করিব وجعلوا له من عباده جزءا إن الإنسان لكفور مبين উহারা তাহার বান্দাদের মধ্য হইতে তাহার অংশ সাব্যস্ত করিয়াছে মানুষ তো স্পষ্টই অকৃতজ্ঞ أم اتخذ مما يخلق بنات وأصفاكم بالبنين তিনি কি তাহার সৃষ্টি হইতে নিজের জন্য কন্যা সন্তান গ্রহণ করিয়াছেন এবং তোমাদেরকে বিশিষ্ট করিয়াছেন পুত্র সন্তান দ্বারা وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم দয়াময় আল্লাহর প্রতি উহারা যাহা আরোপ করে উহাদের কাহাকেও সেই সন্তানের সংবাদ দেওয়া হইলে তাহার মুখমণ্ডল কালো হইয়া যায় এবং সে দুঃসহ মর্ম যাতনায় ক্লিষ্ট হয় أومن ينشأ في الحلية وهو في الخصام غير مبين উহারা কি আল্লাহর প্রতি আরোপ করে এমন সন্তান যে অলঙ্কারে মণ্ডিত হইয়া লালিত পালিত হয় এবং তর্ক বিতর্ককালে স্পষ্ট বক্তব্যে অসমর্থ وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون উহারা দয়াময় আল্লাহর বান্দা ফিরিস্তাদেরকে নারী গণ্য করিয়াছে ইহাদের সৃষ্টি কি উহারা প্রত্যক্ষ করিয়াছিল উহাদের উক্তি অবশ্য লিপিবদ্ধ করা হইবে এবং উহাদেরকে জিজ্ঞাসা করা হইবে وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم إن هم إلا يخرصون উহারা বলে দয়াময় আল্লাহ ইচ্ছে করিলে আমরা ইহাদের পূজা করিতাম না এ বিষয়ে উহাদের কোনো জ্ঞান নাই উহারা তো কেবল মন গড়া বলিতেছে أم آتيناهم كتابا من قبله فهم به مستمسكون আমি কি উহাদেরকে কুরআনের পূর্বে কোন কিতাব দান করিয়াছি যাহা উহারা দৃঢ়ভাবে ধারণ করিয়া আছে بل قالوا إنا وجدنا آباءنا أمة وإنا على آثارهم مهتدون বরং উহারা বলে আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে পাইয়াছি এক মতাদর্শের অনুসারী এবং আমরা তাহাদেরই পদাঙ্ক অনুসরণ করিতেছি وكذلك ما ارسلنا من قبلك في قريه من نذير الا قال مترفوها إلا قال مترفوها إنا وجدنا آباءنا এইভাবে তোমার পূর্বে কোন জনপদে যখনই আমি কোন সতর্ককারী প্রেরণ করিয়াছি তখন উহার সমৃদ্ধিশালী ব্যক্তিরা বলিত আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে পাইয়াছি এক মতাদর্শের অনুসারী এবং আমরা তাহাদেরই পদাঙ্ক অনুসরণ করিতেছি قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إنا بما أرسلتم به كافرون সেই সতর্ককারী বলিত তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যে পথে পাইয়াছ আমি যদি তোমাদের জন্য তদপেক্ষা উৎকৃষ্ট পথ নির্দেশ আনয়ন করি তবু কি তোমরা তাহাদের পদাঙ্ক অনুসরণ করিবে তাহারা বলিত তোমরা যাহা সব প্রেরিত হইয়াছ আমরা তাহা প্রত্যাখ্যান করি অতঃপর আমি উহাদের হইতে প্রতিশোধ লইলাম দেখো মিথ্যাচারীদের পরিণাম কি হইয়াছে وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون স্মরণ করো ইব্রাহিম তাহার পিতা এবং সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা যাহাদের পূজা করো তাহাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই إلا الذي فطرني فإنه سيهدين সম্পর্ক আছে শুধু তাহারই সঙ্গে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং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 ইহারা কি তোমার প্রতিপালকের করুণা বন্টন করে আমি উহাদের মধ্যে উহাদের জীবিকা বন্টন করি পার্থিব জীবনে এবং একজনকে অপরের উপর মর্যাদায় উন্নত করি যাতে একে অপরের দ্বারা কাজ করাইয়া লইতে পারে এবং উহারা যাহা জমা করে তাহা হইতে তোমার প্রতিপালকের অনুগ্রহ উৎকৃষ্টতর ولولا ان يكون الناس امه واحده لجعلنا لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضه ومعارج عليها يظهرون সত্য প্রত্যাখ্যানে মানুষ এক মতাবলম্বী হইয়া পড়িবে এই আশঙ্কা না থাকিলে দয়াময় আল্লাহকে যাহারা অস্বীকার করে উহাদেরকে আমি দিতাম উহাদের গৃহের জন্য রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি যাহাতে উহারা আরোহণ করে ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون এবং উহাদের গৃহের জন্য দরজা ও পালঙ্ক যাহাতে উহারা হেলান দিয়া বিশ্রাম করিতে পারে وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين এবং স্বর্ণ নির্মিত আর এই সকলেই তো শুধু পার্থিব জীবনের ভোগ সম্ভার মুত্তাকিদের জন্য তোমার প্রতিপালকের নিকট রয়েছে আখিরাত্রের কল্যাণ ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণে বিমুখ হয় আমি তাহার জন্য নিয়োজিত করি এক শয়তান অতঃপর সেই হয় তাহার সহচর وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون শয়তানেরাই মানুষকে সৎপথ হইতে বিরত রাখে অথচ মানুষ মনে করে তাহারা সৎপথে পরিচালিত হইতেছে حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হইবে তখন সে শয়তানকে বলিবে হায় আমার ও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকিত কত নিকৃষ্ট সহচর সে ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون আর আজ তোমাদের এই অনুতাপ তোমাদের কোনো কাজেই আসিবে না যেহেতু তোমরা সীমা লঙ্ঘন করিয়াছিলে তোমরা তো সকলেই শাস্তিতে সরি أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين তুমি কি শোনাইতে পারিবে বধিরকে অথবা যে অন্ধ ও যে ব্যক্তি স্পষ্ট বিভ্রান্তিতে আছে তাহাকে কি পারিবে সৎপথে পরিচালিত করিতে فإما نذهبن بك فإنا منهم منتقمون আমি যদি তোমাকে লইয়া যাই তবু আমি উহাদেরকে শাস্তি দিব أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون অথবা আমি উহাদেরকে যে শাস্তির ভীতি প্রদর্শন করিয়াছি আমি তোমাকে তাহা প্রত্যক্ষ করাই বস্তুত উহাদের উপর আমার তো পূর্ণ ক্ষমতা রহিয়াছে فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم সুতরাং তোমার প্রতি যাহা ওহি করা হইয়াছে তাহা দৃঢ়ভাবে অবলম্বন করো তুমি সরল পথেই রইয়াছ وإنه لذكر لك ولقومك وسوف تسألون কুরআন তো তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু তোমাদেরকে অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হইবে واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون তোমার পূর্বে আমি যে সকল রাসূল প্রেরণ করিয়াছিলাম তাহাদেরকে তুমি জিজ্ঞাসা করো আমি কি দয়াময় আল্লাহ ব্যতীত কোন দেবতা স্থির করিয়াছিলাম যাহার ইবাদত করা যায় ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين মূসাকে তো আমি আমার নিদর্শন সহ ফেরাউন ও তাহার পরিষদ বর্গের নিকট পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল আমি তো জগৎ সমের প্রতিপালকের প্রেরিত فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون সে উহাদের নিকট আমার নিদর্শন সহ আসিবা মাত্র উহারা তাহা লইয়া হাসি ঠাট্টা করিতে লাগিল وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون আমি উহাদেরকে এমন কোন নিদর্শন দেখাই নাই যা উহার অনুরূপ নিদর্শন অপেক্ষা শ্রেষ্ঠ নয় আমি উহাদেরকে শাস্তি দিলাম যাহাতে ওরা প্রত্যাবর্তন করে وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون উহারা বলিয়াছিল হে জাদুকর তোমার প্রতিপালকের নিকট তুমি আমাদের জন্য তাহা প্রার্থনা করো যাহা তিনি তোমার সঙ্গে অঙ্গীকার করিয়াছেন তাহা হইলে আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করিব فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون অতঃপর যখন আমি উহাদের হইতে শাস্তি বিদূরিত করিলাম তখনই উহারা অঙ্গীকার ভঙ্গ করিয়া বসিল ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون ফেরাউন তাহার সম্প্রদায়ের মধ্যে এই বলিয়া ঘোষণা করিল হে আমার সম্প্রদায় মিশর রাজ্য কি আমার নয় আর এই নদীগুলি আমার পাদদেশে প্রবাহিত তোমরা ইয়া দেখো না أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين আমি তো শ্রেষ্ঠ এই ব্যক্তি হইতে যে হীন এবং স্পষ্ট কথা বলিতেও অক্ষম فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين মুসাকে কেন দেওয়া হইল না স্বর্ণ বলয় অথবা তাহার সঙ্গে কেন আসিল না ফিরস্তাগণ দলবদ্ধভাবে فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين এইভাবে সে তাহার সম্প্রদায়কে হতবুদ্ধি করিয়া দিল ফলে উহারা তাহার কথা মানিয়া লইল উহারা তো ছিল এক সত্যত্যাগী সম্প্রদায় فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين যখন উহারা আমাকে ক্রোধান্বিত করিল আমি উহাদেরকে শাস্তি দিলাম এবং নিমজ্জিত করিলাম উহাদের সকলকে فجعلناهم سلفا ومثلا للآخرين তৎপর পরবর্তীদের জন্য আমি উহাদেরকে করিয়া রাখিলাম অতীত ইতিহাস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 ঈসা তো কিয়ামতের নিশ্চিত নিদর্শন সুতরাং তোমরা কিয়ামতের সন্দেহ করিও না এবং আমাকে অনুসরণ করো ইহাই সরল পথ ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين শয়তান যেন তোমাদেরকে কিছুতেই নিবৃত্ত না করে সে তো তোমাদের প্রকাশ্য শত্রু ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم ولأبين لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون ঈসা যখন স্পষ্ট নিদর্শন সহ আসিল তখন সে বলিয়াছিল আমি তো তোমাদের নিকট আসিয়াছি প্রজ্ঞা সহ এবং তোমরা যে কতক বিষয়ে মতভেদ করিতেছ তা স্পষ্ট করিয়া দিবার জন্য সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো ইন্নাল্লাহু রাব্বি ওয়া هذا صراط مستقيم আল্লাহ তো আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক অতএব তোমরা তাহার ইবাদত করো ইহাই সরল পথ فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم অতঃপর উহাদের বিভিন্ন দল মতানৈক্য সৃষ্টি করিল সুতরাং জালেমদের জন্য দুর্ভোগ মর্মন্তুদ দিবসের শাস্তির هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون উহারা তো উহাদের অজ্ঞাতসারে আকস্মিকভাবে কিয়ামত আসিবারই অপেক্ষা করিতেছে الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين বন্ধুরা সেই দিন হইয়া পড়িবে একে অপরের শত্রু মুত্তাকিরা ব্যতীত يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون হে আমার বান্দাগণ আজ তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা দুঃখিত হইবে না الذين آمنوا بآياتنا وكانوا مسلمين যাহারা আমার আয়াতে বিশ্বাস করিয়াছিল এবং আত্মসমর্পণ করিয়াছিল ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون তোমরা এবং তোমাদের সহধর্মিনীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো يطاف عليهم بصحاف من ذهب واكواب وفيها ما تشتهيه الانفس وتلذ الاعين وانتم فيها خالدون স্বর্ণের থালা ও পানপাত্র লইয়া তাহাদেরকে প্রদক্ষিণ করা হইবে সেখানে রইয়াছে সমস্ত কিছু যাহা অন্তর চাহে এবং যাহাতে নয়ন তৃপ্ত হয় সেখানে তোমরা স্থায়ী হইবে وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون ইহাই জান্নাত তোমাদেরকে যাহার অধিকারী করা হইয়াছে তোমাদের কর্মের ফলস্বরূপ لكم فيها فاكهة كثيرة منها تأكلون সেখানে তোমাদের জন্য রইয়াছে প্রচুর ফলমূল তাহা হইতে তোমরা আহার করিবে إن المجرمين في عذاب جهنم خالدون নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের শাস্তিতে থাকিবে স্থায়ীভাবে لا يفتر عنهم وهم فيه مبلسون উহাদের শাস্তি লাঘব করা হইবে না এবং উহারা উহাতে হতাশ হইয়া পড়িবে وما ظلمناهم ولكن كانوا هم الظالمين আমি উহাদের প্রতি জুলুম করি নাই বরং উহারা নিজেরাই ছিল জালিম ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون উহারা চিৎকার করিয়া বলিবে হে মালিক তোমার প্রতিপালক যেন আমাদেরকে নিঃশেষ করিয়া দেন সে বলিবে তোমরা তো এইভাবেই থাকিবে لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون আল্লাহ বলিবেন আমি তো তোমাদের নিকট সত্য পৌঁছাইয়াছিলাম কিন্তু তোমাদের অধিকাংশই ছিল সত্য বিমুখ أم أبرموا أمرا فإنا مبرمون উহারা কি কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে বরং আমিও তো চূড়ান্ত সিদ্ধান্তকারী أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون উহারা কি মনে করে যে আমি উহাদের গোপন বিষয় ও মন্ত্রণার খবর রাখি না অবশ্যই রাখি আমার ফ্রিস্তাগণ তো উহাদের নিকট থাকিয়া সবকিছু লিপিবদ্ধ করে قل إن كان للرحمن ولد فأنا أول العابدين বলো দয়াময় আল্লাহর কোন সন্তান থাকিলে আমি হইতাম তাহার উপাসকগণের অগ্রণী سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون উহারা যাহা আরোপ করে তাহা হইতে আকাশ মণ্ডলী ও পৃথিবীর অধিপতি এবং আর্শের অধিকারী পবিত্র মহান فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون অতএব উহাদেরকে যে দিবসের কথা বলা হইয়াছে তাহার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত তুমি উহাদেরকে বাক বিতণ্ডা ও ক্রীড়া কৌতুক করিতে দাও وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم তিনি ইলাহ নবমণ্ডলে তিনি ইলাহ ভূতলে এবং তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وعنده علم الساعة وإليه ترجعون কত মহান তিনি যিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর সার্বভৌম অধিপতি কিয়ামতের জ্ঞান কেবল তাহারই আছে এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون আল্লাহর পরিবর্তে উহারা যাহাদেরকে ডাকে সুপারিশের ক্ষমতা তাহাদের নাই তবে যাহারা সত্য উপলব্ধি করিয়া উহার সাক্ষ্য দেয় তাহারা ব্যতীত ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنا يؤفكون যদি তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো কে উহাদেরকে সৃষ্টি করিয়াছে উহারা অবশ্যই বলিবে আল্লাহ তবুও উহারা কোথায় ফিরিয়া যাইতেছে وقيله يا رب إن আমি অবগত আছি রাসুলের এই উক্তি হে আমার প্রতিপালক এই সম্প্রদায় তো ইমান আনিবে না